কুঞ্চে তুলি আচড় পরেছে ওই আকাশে কুঞ্চে ফুলের সুগন্ধ চড়ালো বাতাসে বাতাসে পুবের আকাশ দেখি রঙ্গি আজ নয় কাল নয় দেখি প্রতিদিন আজ নয় কাল নয় দেখি প্রতিদিন কোন সে তুলি আচড় পড়েছে ওই আকাশে কোন সে ফুলে সুগন্ধ ছড়ালো বাতাসে বাতাসে পুবের আকাশ দেখি রঙ্গি আজ নয় কাল নয় দেখি প্রতিদিন আজ নয় কাল নয় দেখি প্রতিদিন রঙ্গি গেলুষা রঙ্গের আলো মেখে সকালে সকালে কোন সে হাতে পুবের আকাশকে গে রাঙ্গালে রাঙ্গালে রঙ্গি গেলুষা রঙের আলো মেখে সকালে সকালে কোন সে হাতে পুবের আকাশকে রাঙ্গালে রাঙ্গালে কোন শিল্পী রতুলি কোথায় পেয়েছে কালি কোন শিল্পী রতুলি কোথায় পেয়েছে কালি কোন শিল্পীর তুলি কোথায় পেয়েছে কালি সে তোমার কেউ নয় রব্বুল আলমিন সে তোমার কেউ নয় রব্বুল আলমিন আজ নয় কাল নয় দেখি প্রতিদিন আজ নয় কাল নয় দেখি প্রতিদিন কোন সে তুলির আচর পরেছে ওই আকাশে কোন সে ফুলে সুগন্ধ চড়ালো বাতাসে বাতাসে পুবের আকাশ দেখি রঙ্গিন আজ নয় কাল নয় দেখি প্রতিদিন আজ নয় কাল নয় দেখি প্রতিদিন শীতের সকাল শিশির জমাট বাঁধে সবুজ ঘাসে ও সবুজ ঘাসে আলোর প্রদীপ সূর্যের হাসিতে গে মুক্তা বাসে ও মুক্তা বাসে শীতের সকাল শিশির জমাট বাঁধে সবুজ ঘাসে ও সবুজ ঘাসে আলোর প্রদীপ সূর্যের হাসিতে গে মুক্তা ভাসে ও মুক্তা ভাসে নিশির কার কলা দেখি সকাল বেলা নিশির কার কলা দেখি সকাল বেলা নিশির কার কলা দেখি সকাল বেলা কেউ কে শুধিতে পারে শিল্পীর ঋণ কেউ কে শুধিতে পারে শিল্পীর ঋণ আজ নয় কাল নয় দেখি প্রতিদিন আজ নয় কাল নয় দেখি প্রতিদিন কোন সে তুলি আচর করেছে ওই আকাশে কোন সে ফুলে সুগন্ধ চড়ালো বাতাসে বাতাসে পুবের আকাশ দেখি রঙ্গিন আজ নয় কাল নয় দেখি প্রতিদিন আজ নয় কাল নয় দেখি প্রতিদিন ঘুমের ঘরে আধার পৃথিবী ডেকেছিল ও ডেকেছিল কিচির মিচির পাখির ডাকে গে বুঝি সকাল হলো সকাল হলো ঘুমের ঘরে আধার পৃথিবী ডেকেছিল ও ডেকেছিল কিচির মিচি পাখির ডাকে গে বুঝি সকাল হলো ও সকাল হলো চোখ দুটি গে খুলেছি সব কিছু দেখছি চোখ দুটি খুলেছি সব কিছু দেখেছি চোখ দুটি খুলেছি সব কিছু দেখেছি আগের নীলাসমান সবুজ জমিন আগের নীল আসমান সবুজ জমি আজ নয় কাল নয় দেখি প্রতিদিন আজ নয় কাল নয় দেখি প্রতিদিন কোন সে তুলি আচর পড়েছে ওই আকাশে কোন সে ফুলে সুগন্ধ চড়ালো বাতাসে বাতাসে পুবের আকাশ দেখি রঙ্গি আজ নয় কাল নয় দেখি প্রতিদিন আজ নয় কাল নয় দেখি প্রতিদিন আজ নয় কাল নয় দেখি প্রতিদিন আজ নয় কাল নয় দেখি প্রতিদিন